ভ্রমণ সঙ্গী অনেক কাল আগে একটা ছোট্ট শহরে থাকত একটা বাচ্চা ছেলে জ্যাক জ্যাকের শখ ছিল পৃথিবী ঘুরে দেখবে ও খুব দয়ালু ছেলে ছিল অনেক বছর পরিশ্রম করে পঁচিশটা স্বর্ণ মুদ্রা ও জমাতে পারল তাই একদিন একটা ছোট্ট থলেতে তার সমস্ত সঞ্চয় নিয়ে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়ল অনেক দিন ধরে হাঁটার পর সে একটা পুরনো বাড়ি দেখতে পেল এত ঘন জঙ্গলে কে এরকম বাড়ি বানালো আমি জানি কেউ এখানে থাকে না রাতটা আজ এখানেই কাটিয়ে দেব ও এরকম পুরনো একটা বাড়িতে এমন নতুন একটা কফেন এটা তো এখানে থাকার কথা নয় জ্যাক দরজার সামনে বসল এত ক্লান্ত ছিল যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল ঘুমের ভেতরে একটা মেয়ে স্বপ্ন দেখল মেয়েটা একটা সাদা গাউন পরে আছে তার মাথায় রেশমের মতো লম্বা চুল মেয়েটির কালো গভীর চোখ জ্যাক মেয়েটিকে ভালোবেসে ফেলল কিন্তু তারপর বুঝল কিছু একটা গন্ডগোল আছে মেয়েটি কাঁদছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তার হাত ধরার আগেই জ্যাকের ঘুম ভেঙে গেল হ্যাঁ? কি হলো বলো তো কি এখানে কে আমাদের কথা শুনবে ও ঠিক বলেছো চলো তাড়াতাড়ি ওর সব মণিমুক্ত নিয়ে যাই থামো কি করছো তোমরা তুমি কে হে আমার নাম জ্যাক কেন তোমরা এই হতভাগ্য মানুষটার কফিন খুলছ হতভাগ্য আমাদের কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ দেয়নি আমরা ওর মণিমুক্ত নিয়ে যাব আমাদের টাকার বিনিময় না উনি আর এখন বেঁচে নেই তো কি হয়েছে ওনার কফিন খোলাটা অন্যায় হবে এই না আমার কাছে এই পঁচিশটা স্বর্ণ মুদ্রা আছে এগুলো নিয়ে চলে যাও কিন্তু কফিন ভাঙবে না ওনাকে শান্তিতে থাকতে দাও তো বাড়াবাড়ি হয়ে গেল ওর কাছে আমাদের আরো বেশি টাকা পাওনা ছিল ঠিক আছে এতেই কাজ চালিয়ে নেব ওর কফিন ভাঙবো না বিদায় বন্ধু জ্যাকির কাছে আর কিচ্ছু রইল না কিন্তু সে এতটুকু দুঃখী ছিল না সে জানত যে সঠিক কাজটাই করেছে সে আবার ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দরী মেয়েটির স্বপ্ন দেখার চেষ্টা করতে লাগলো কিন্তু স্বপ্ন আর মেয়েটা দুজনেই যেন চলে গেছে জ্যাক তার জিনিসপত্র নিয়ে বাড়িটা থেকে বেরিয়ে পড়ল খোলা হাওয়ায় বেশ কিছু দূর হেঁটে যাবার পর অদ্ভুত একটা জিনিস তার নজরে পড়ল আমি কোথায় দাঁড়াই এই জায়গাটা অপূর্ব সুন্দর এখানে মাঝে মাঝেই আসতে হবে হ্যাঁ অবশ্যই যতদিন না এই যে আপনি কি পথ হারিয়েছেন <laughs> আমি কিছুতেই পথ হারাবো না কারণ আমি তো কোথাও যাচ্ছি না আমি পৃথিবী ঘুরতে বেরিয়েছি আর ঠিক করেছি হাওয়া যেদিকে যাবে আমি সেখানেই যাব খুব ভালো আমিও তো পৃথিবী ঘুরতে বেরিয়েছি আপনি কি আমার সঙ্গে যেতে চান মানে ভ্রমণ সঙ্গী হিসেবে ও হ্যাঁ নিশ্চয় চলুন না আর এইভাবে শুরু হলো জ্যাক আর তার ভ্রমণ সঙ্গে যাত্রা দাঁড়ান কিছু শুনতে পেলেন আমি দেখতেও পাচ্ছি বৃদ্ধা মহিলা মনে হচ্ছে গোড়ালি ভেঙে গেছে ওনার আমাদের সাহায্য দরকার জ্যাক চলো গিয়ে ওনাকে সাহায্য করি জ্যাক তাড়াতাড়ি আমার ব্যাগটা খোলো আর নীল বোতলটা বার করো আমি খুলতে পারছি না এটা তো বন্ধ হ্যাঁ দাঁড়াতে পারি আমার পা একদম ঠিক হয়ে গেছে আগের মতো তুমি কে গো তুমি সত্যি খুব মহান আমায় সাহায্য করলে এই লম্বা ছড়িটা আপনি আমাকে দিতে পারেন এটা ও নিশ্চয় এই নাও তোমাকে অনেক ধন্যবাদ এই ছড়ি দিয়ে আপনি কি করবেন আমার জিনিস জমাতে ভালো লাগে সবকিছুই কাজে লাগে জ্যাকের এই নতুন সঙ্গীকে খুব মজাদার মনে হলো দুজনে এগিয়ে চলল এবার সামনে এক পাহাড় আমাদের ওই পাহাড়টা পেরোতে হবে কি এইটা ওটা কি ও মনে হচ্ছে একটা পাখির ডানা পাখিরা কি ডানা ফেলে যায় নাকি হয়তো পাখিটা জানে যে তার ডানাটা আমার কোনো কাজে লাগবে আপনি দেখতে পেলেন নিজেরাই উড়ে যাচ্ছে আপনার ব্যাগটাতে জাদু আছে তাই নাকি আমি জানি না খেয়াল করিনি তো এবার যাওয়া যাক তারা দুজনে একটা ছোট্ট শহরে এলো ভ্রমণ সঙ্গে জ্যাককে বলল রাস্তার ধারে অপেক্ষা করতে আর সে তাদের থাকার মতো একটা ভালো সরাইখানা খুঁজতে যাচ্ছে জ্যাক চুপচাপ অপেক্ষা করতে লাগলো এমন সময় একটা গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল সরে যাও রাজকুমারী আসছেন কি না এটা হতেই পারে না কি হয়েছে কি ওই পুরনো বাড়িটাতে আমি এই মেয়েটারই স্বপ্ন দেখেছিলাম জ্যাক তার স্বপ্নের কথাটা এই নতুন বন্ধুকে বলল তাই নাকি তাহলে তো কাল তোমাকে রাজকুমারীর সঙ্গে দেখা করতেই হয় আর জ্যাক তাই করল সূর্য উঠতেই জ্যাক রাজপ্রাসাদে চলে গেল খুব পুরনো মৃয়মান এক প্রাসাদ জ্যাক ভাবল আদৌ কি এখানে কেউ থাকে সে ভেতরে ঢুকল কিন্তু তাকে বাধা দেবার মতো কোনো প্রহরী নেই দেখল রাজা মন মরা হয়ে সিংহাসনে বসে আছে জ্যাক রাজাকে অভিবাদন করল হে মহারাজ আমি আপনার কাছে কিছু চাইতে আমি জানি আমি জানি তুমি নিশ্চয়ই আমার কন্যাকে বিবাহ করার জন্য এসেছো এখানে হ্যাঁ মহারাজ অপেক্ষা করো এক্ষুনি আমার কন্যা এখানে আসবে জ্যাক কিছুই বুঝতে পারল না কিন্তু সাহস করে রাজাকে জিজ্ঞেস করতেও পারল না ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই রাজকন্যা এলো সে একটা কালো পোশাক পরেছিল তার চোখে বিষণ্নতা মুখটা শুকনো দেখাচ্ছে কিন্তু জ্যাকের তাতে কিছু এসে যায় না কারণ সে তাকে খুব ভালোবেসে ফেলেছে আমার রাজকুমারী আমি তোমার সাথে এখানে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি ঠিক আছে কিন্তু তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে এসো আমার সঙ্গে জ্যাক খুশি মনে রাজকন্যার সঙ্গে চলল সে তখন তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখছে প্রাসাদের পেছন দিকে একটা বারান্দায় গেল সেখান থেকে দেখলো নিচে একটা হ্রদ কি অপূর্ব এই হ্রদ আমি খুশি তোমার ভালো লেগেছে কারণ আমার পরীক্ষায় তুমি পাশ না করলে তোমাকে এখানে ছুড়ে ফেলে দেওয়া হবে ঠিক তোমার আগে আমাকে যে বিয়ে করতে এসেছিল তার মতো এবার মন দিয়ে শোনো তোমাকে পরপর তিন দিন সকাল নটায় প্রাসাদে ডাকা হবে রোজ তোমাকে দেখাতে হবে ঠিক আমি কি ভাবছি যদি তুমি একটাও ভুল জিনিস দেখাও তোমাকে হ্রদে ছুড়ে ফেলে দেওয়া হবে আর যদি তিন দিন তুমি আমাকে সঠিক জিনিসটা দেখাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব বুঝতে পেরেছ তুমি রাজি আছো তুমি রাজি হলে আমি দেখছি তুমি আমার থেকেও পাগল আমি জানি না আমি আর কি করব। আমি ওকে ভালোবাসি যদি ওকে বিয়ে করতে না পারি তাহলে এই হ্রদে ওই কুমিরদের সঙ্গে বাস করাই আমার ভালো ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো কিছু একটা উপায় বার করছি আমি জ্যাকের ভ্রমণ সঙ্গী তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল জ্যাক ঘুমোতেই সে তার থলে থেকে একটা ধনু আর সেই ছড়িটা বার করল তারপর পাখির ডানা লাগিয়ে প্রাসাদের দিকে উড়ে গেল সে ওই রহস্যময় প্রাসাদ আর রাজকন্যার খবর জানতে গেল রাজকন্যার ঘরের কাছে এসে সে একটা থামের আড়ালে লুকিয়ে পড়ল ক্লো রাজকন্যা ঘর থেকে বেরিয়ে সেই বারান্দায় এসে দাঁড়ালো অবাক হয়ে দেখল সে তার কালো পোশাক খুলে ডানা মেলে উড়ে গেল এ তো কোনো সাধারণ রাজকন্যা নয় ওকে অনুসরণ করতে হবে সঙ্গীটি তখন তার ধনুক আর ছড়ি বার করল রাজকন্যার দিকে তাক করে ছড়িটা ছুড়ল রাজকন্যা মুখ ঘোরাতেই সে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে ওকে মেরে দেখল সে যা দেখলো দেখে চমকে গেল রাজকন্যার চোখের রং সবুজ উপর জাদু করেছে ভ্রমণ সঙ্গী তাকে অনুসরণ করে চলল রাজকন্যা উড়ে একটা গুহায় গিয়ে নামল ভেতর দিয়ে ঢুকে রাজকন্যা একটা খোলা জায়গায় এসে থামল সেখানে সিংহাসনে একটা বিরাট সবুজ রঙের দৈত্য বসে আছে প্রভু এক যুবক নাম জ্যাক আমাকে বিবাহ করতে চায় আরো একজন তোমাকে চিন্তা করতে হবে না এটা নাও এটা তুমি ওকে দেখিও ঠিক আছে প্রভু পরের দিন সকালে যখন ঠিক নটা বাজে জ্যাক একটা বাক্স নিয়ে প্রাসাদে এলো রাজকন্যার সামনে এসে দাঁড়ালো আমাকে দেখাও জ্যাক আমি কিসের কথা ভাবছি হে সুন্দরী রাজকুমারী তুমি ভাবছিলে এর কথা কি করে সম্ভব এটা কারণ তোমার প্রতি আমার ভালোবাসা পুরো খাঁটি যথেষ্ট হয়েছে কাল তুমি আবার এসো রাজকন্যা তো হতবাক কেউ কোনোদিন সঠিক জিনিসটা দেখাতে পারেনি কিন্তু রাজকুমারী তো জানে না যে জ্যাকের ভ্রমণ সঙ্গী দেখেছে যে দৈত্য তাকে দস্তানা দিয়েছে সেই রাতেও যখন সে উড়ে গেল সঙ্গীও তার পিছু নিল গুহায় গিয়ে সে দৈত্যকে সব বলল দৈত্য খুব অবাক কিন্তু এটা কাকতালিও হতে পারে নিজের মনে ভাবল এইবার সে তাকে তিনটে গুলি দিল রাজকন্যা তার প্রভুকে কুর্নিশ করে ফিরে গেল পরের দিন সকালে জ্যাক আবার ঠিক জিনিসটা দেখালো প্রাসাদে সবাই খুশি হলো তারা ভাবল জ্যাক জাদুকর সেই রাতে সরাইখানায় কালই শেষ দিন আমার প্রিয় বন্ধু তোমার কি মনে হয় ও কি ভাবছে সেটা আমরা কালই জানতে পারবো সেই রাতে সঙ্গীটি জানত যে ওই দৈত্যটার একটা ব্যবস্থা করতে হবে জ্যাক যখন ঘুমিয়ে পড়ল সে উড়ে গুহার দিকে গেল রাজকুমারী তখন সেখানে পৌঁছে গেছে অসম্ভব কি করে ও বুঝে যাচ্ছে ঠিক আছে প্রাসাদে ফিরে যাও নটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে আমার চালা এসে তোমাকে বাক্সটা দিয়ে যাবে কেউ আন্দাজ করতে পারবে না তাতে কি আছে এখন যাও জঙ্গলে যাও আর এমন একটা ফুল খুঁজে নিয়ে এসো যাতে রামধনুর সাতটা রঙই আছে সারা পৃথিবীতে এরকম একটাই ফুল আছে এটা খুঁজে নিয়ে এসে কাল সকালে রাজকন্যাকে দেবে যদি ছেলেটা আন্দাজ করতেও পারে কিন্তু কিছুতেই সেটা এনে দিতে পারবে না <laughs> কি মিষ্টি দেখতে চলো যাওয়া যাক পরের দিন সকালে রাজকন্যা জানলার ধারে দৈতে চেলার জন্য অপেক্ষা করছে নটা বাজতে আর পাঁচ মিনিট বাকি কিন্তু চেলার দেখা নেই দৈত্যের চেলা এলো না কেন রাজকন্যা মহারাজা আপনাকে এক্ষুনি যেতে বললেন ঠিক নটা বাজে এদিকে রাজসভায় সারা রাজ্যের মানুষ জড়ো হয়েছে এই আশ্চর্য ঘটনার সাক্ষী হতে রাজকন্যা বেরিয়ে এলো কিন্তু একটু যেন আলাদা দেখাচ্ছে অন্য মনস্ক লাগছে হে প্রিয়া গত দুদিন তুমি কোনো কিছুর কথা ভাবনি তোমাকে যা বলা হয়েছিল তুমি তাই করেছিলে কিন্তু আজ তুমি কিছু একটার কথা ভাবছ আর আমি খুব ভালো করে জানি সেটা কি কি সে জিনিস জিনিসটা কি মহারাজ আপনার কন্যা এই হারিয়ে যাওয়া চেলার কথা ভাবছে কি তুমি কি করে না না না এ হতে পারে না না নাম বলছি না ও জ্যাক তুমি অভিশাপ মুক্ত করলে ধন্যবাদ প্রভু আমি এই প্রাসাদের একজন সৈন্য দুষ্টু দৈত্য রাজকন্যাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব ছিল না আমি রাজকন্যাকে বাঁচাতে যাওয়ায় সে আমাদের দুজনের উপরেই জাদু করে একমাত্র যে তার পরীক্ষায় পাশ করবে সেই তাকে ধ্বংস করতে পারবে আর আজ আপনি আমাদের সেই নিষ্ঠুর জাদু থেকে মুক্ত করলেন না না আমি কিছু করিনি আমার বন্ধু সব করেছেন রাজকন্যা এই হলো আমার বন্ধু দাঁড়ান আমি কোনোদিন আপনার নাম জিজ্ঞেস করিনি আপনি আমাকে বারবার সাহায্য করেছেন অথচ আমি আপনার নাম জানি না সত্যি খুব লজ্জা করছে আমি এত স্বার্থপর কি করে হয়ে গেলাম <laughs> তুমি কিছুতেই স্বার্থপর নও জ্যাক আমি তোমার জন্যই শুধুমাত্র ফিরে এসেছি ফিরে এসেছেন কি বলতে চাইছেন আপনি জ্যাক তুমি কোনোদিন আমাকে জিজ্ঞেস করনি আমি তোমার নাম জানি কি করে ও হ্যাঁ এটাও জিজ্ঞেস করতে ভুলে গেছি আমি আমি জানি কারণ তুমি আমার বাড়িতে চোরেদের হাত থেকে আমাকে বাঁচাবার সময় জোরে জোরে বলেছিলে আর তোমার সব সঞ্চয় ওদের দিয়ে দিয়েছিলে জ্যাক তোমার পঁচিশটি স্বর্ণ মুদ্রা যাতে আমার আত্মা শান্তি পায় তোমার মন সত্যিই খুব বড় আমার বন্ধু এখন এখানে আমার কাজ শেষ তুমি তোমার রাজকন্যাকে পেয়ে গেছো এবার আমাকে যেতে হবে জ্যাকের মন খারাপ হয়ে গেল কিন্তু সে কোনোদিন তার বন্ধুকে ভুলবে না রাজ্যের লোকেরা তাদের নতুন রাজকুমারকে নিয়ে আনন্দে মেতে উঠল জ্যাক আর তার রাজকন্যা সুখে শান্তিতে বাস করতে লাগলো গল্প শেষ